দিকে আহ্বান করছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য নির্দেশ করেছেন পরিতাপের বিষয়ে তা সকলের জন্য নসিব হয়নি আল্লাহ পাকের দিকে যাওয়া জান্নাতের দিকে যাওয়া এক সম্প্রদায় আল্লাহ পাকের গোসার মধ্যে পড়ে যাবে পরিণতিতে জান্নাত থেকে বঞ্চিত হইয়া জাহান নামের কোঠায় তাদের নাম লিপিবদ্ধ হয়ে যাবে তবে প্রকাশ্যভাবে যারা আল্লাহ পাকের উপরে ইমান আনছেন তাদের ব্যাপারে এতটুকু বলা যায় যে আল্লাহ সুবাহ তাকে কোনো না কোনোভাবে একবার না একবার তাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন আর যাদের ভাগ্যে ইমান জুটিনি যারা ইমানটুকু নিয়ে জীবন কাটাতে পারে নাই মৃত্যু তার ইমানের উপরে হয়নি তার সম্পর্কে আল্লাহ পাকের নির্ধারণ যে তাদের জন্য অনাদি অনন্তকাল পর্যন্ত তারা শাস্তির স্থান যাহার নাম তাদের জন্য অবধারিত এটা স্পষ্ট হয়ে গেল ইমানদারের জন্য আল্লাহ পাক জান্নাত দিবেন আর যারা ইমানদার নয় তাদেরকে নাম দিবেন ইমানদারের মধ্যে আবার আল্লাহ পাক দুই ভাগে বিভক্ত করবেন যারা তাওবা ইস্তেকফার করে আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা নিতে পেরেছি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মাফ করে দিবেন এবং প্রথমবারেই তাদেরকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন আর যারা আল্লাহ পাকের কাছে তওবা পার করে ক্ষমা নিতে পারে নাই তাদের জন্য আল্লাহ সব সব্বাহানু তালা কিছুদিনের জন্য শাস্তির বিধান রাখছেন এই শাস্তি চলতে চলতে আল্লাহ আবু তালা তাদেরকে আবার মুক্তি প্রদান করবেন আবার তাদের জন্য আল্লাহ পাক জান্নাত নসিব করবেন তো জান্নাত ও আলাদের মধ্যে দুই ভাবে বিভক্ত হয়ে গেল যারা আউ্বালে দুখুল প্রথমবারই আল্লাহ পাকের দরবারে যারা জান্নাত পেয়ে যাবে আর এক সম্প্রদায় কষ্ট শাস্তি ভোগ করার পরে জান্নাত পাবে দুই দলের মধ্যে স্বাভাবিকভাবে কিছু ব্যবধান আছে শাস্তি ভোগ করার পরে জান্নাত পাওয়া এটাও কম কথা নয় তবে আল্লাহ পাকের শাস্তি ভোগ করার মতো শক্তি পৃথিবীতে কারণেই মানুষ যাদের কি আল্লাহ সুবাহান বানিয়েছি আল্লাহ পাকের শাস্তি ভোগ করবে আর এটা সহ্য করে থাকবে এরকম মানুষ আল্লাহ পৃথিবীতে বানান নাই কিন্তু তারপরেও শাস্তি ভোগ করতেই হবে সহ্য করাই লাগবে কিছু করার থাকবে না তখন এই জন্য কোনো মুসলমানের দিলের মধ্যে যেন এই কথা না আসে যে পরে হলেও তো মাপ পাবো শাস্তি ভোগ করা হলেও তো একবার মাপ পাবো তাহলে কিছু অন্যায় অপরাধ করেই যাই পরে তওবা করে পারলি অথবা আলোচন ময়দানে শাস্তি ভোগ করার পরে আল্লাহ পাক আবার রেহাই দিলে জান্নাতে যাব এটা কোনো মোমেনের দিলের কামনা হতে পারে না কারণ আল্লাহ পাকের শাস্তি ভোগ করবে আর এটা সহ্য করে থাকবে এটা কোনোদিন মোমেনের ইচ্ছা হয় না মোমেনের তো ধারণা থাকবে যে আমার প্রথম অবস্থাতেই আল্লাহ পাক শাস্তি বিধান ছাড়া যাদেরকে জান্নাত দিবেন আমরা যেন ওই কাতারের অন্তর্ভুক্ত হতে পারি এটা হলো মোমেনের আশা কিন্তু কিছু কিছু মানুষ এরকম আছে যারা ইমানদার গুনার সাথে জড়িত অপরাধ করে যাচ্ছে একের পর এক তাদের দৌরাত্মা এত বেশি তারা মাঝে মধ্যে মনে করে আর একবার হলেও তো মাপ পাব অসুবিধা কি দুনিয়ার কিছু মজা আনন্দ স্বাদ এগুলি নিয়ে নেই হাদিস শরীফের মধ্যে রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাদ ফরমান হাফাতিল জান্না বিল মকারে وحجبت النار بالشهوات أو كما قال النبي عليه الصلاة والسلام রসুল পাক সাল্লাহ সাল্লাম জান্নাত আর জাহান্নামের সম্পর্কে দুইটা শব্দ ব্যবহার করেছেন আল্লাহর হাবিব ফরমান জান্নাতকে যাবতীয় কষ্টদায়ক জিনিস দ্বারা বেষ্টনী দিয়ে দেওয়া হয়েছে আর জাহান্নামকে যাবতীয় খায়সাতের বস্তু দ্বারা বেষ্টনী দেওয়া হয়েছে দুইটা শব্দ বিশ্লেষণ রাখে অনেক জান্নাত কি বেষ্টনী দেওয়া হয়েছে যাবতীয় কষ্টদায়ক দ্রব্যাদি দিয়ে বিল মকার জান্নাতকে কষ্টদায়ক জিনিস দ্বারা বেষ্টনী তার একটা সাধারণ বুঝার জন্য বলা হচ্ছে যেমন কাটা দূরে খুব সুজলা সফলা সুন্দরতম বস্তু সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে তার মনোরম পরিবেশ দেখে দূর থেকে সকলেরই মনে খুব আগ্রহ ওই বস্তুগুলি যদি আমি উপভোগ করতে পারতাম কিন্তু লক্ষ্য করে দেখে চতুর পাশে কাটা আর কাটা কাটায় আবৃত সাহস হচ্ছে না যেন এই কাটা সেট করে এসে সেখানে প্রবেশ করবে এই দৃষ্টান্তটা এটা এই জন্য এটাই আল্লাহ রসুল বলতে চাচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য সকলের এরাদা জান্নাতকে আল্লাহ পাক এমনভাবে বেষ্টনী দিয়ে রাখছেন পৃথিবীতে আল্লাহ সুবাহান হুকুমকে পালন করতে যাইয়া কাটাদায়ক বস্তুর মতো তোমার জীবনে হাজারো ঘাই তোমাকে খেতে হবে হাজারো লক্ষ আঘাত তোমাকে খেতে হবে খেতে খেতে খেতে খেতে একদিন এই পর্যায়ে আসবে তখন তোমার মধ্যে সাহস চলে আসবে যে আর ঘাই খেতে খেতে তখন সেই কাটাওয়ালা বস্তুর থেকে নিজকে সে পরিত্রাণ করার একটাই চিন্তা তখন তার আসবে যে যাও এই কাটাগোলা জিনিসগুলাকে সব এটা যখন আমার জীবনে ঘাই আসতেই আসে বাঁচতে বাঁচতে আমি জীবনে বেঁচে গেলাম এবার কাটার ভিতর দিয়ে যখন সে চলতে শুরু করে তখন আল্লাহ পাক তার জন্য কাটাগুলাকে দুর্বিত করে দেয় তো আল্লাহ রসুল জান্নাতকে যে কষ্টদায়ক জিনিস দ্বারা বেষ্টনী দেওয়া হয়েছে এটার ব্যাখ্যার মধ্যে মহাদিসিন কারাম এটাই লেখে ইমান রাখা কষ্ট ইমান রাখা কষ্ট না ইমানের উপরে টিকে থাকা চব্বিশ ঘন্টা ফরজ বাকি আমালগুলি ইবাদত বন্দিগি এগুলি সাময়িকভাবে সিজন মতো আসে সময় মতো আসে কিন্তু ইমানের উপরে বরকার টিকে থাকা চব্বিশ ঘন্টা ফরজ আর এই ইমানের উপরে টিকে থাকার জন্য ইমানের পরিপন্থী যত বিষয় আছে সবগুলি তার জন্য কাটা এই কাটা তাকে বারবার করে সেট করার জন্য চতুর্দিক থেকে এইভাবে তাড়না করছে সমস্ত কাটার মোকাবেলায় সে তৌহিদের উপরে নিষ্কিট টিকেয়া যখন রাখতে পারবে তখন আল্লাহ রসুলের কথা ওই যে জান্নাতকে কাটা দ্বারা বস্তু দিয়ে আবৃত করা হয়েছে এটা তার জন্য কাটার ঘাইয়ের সমান তারপরে আসবে একটার পর একটা দিনের যে গুলি আছে এই ইমানের পরে দিনের যত হাকামাত আছে এগুলি সব একটার পর একটা আসতে থাকবে নামাজ এটা আল্লাহ পাকের বহুত বড় একটা হুকুম দুনিয়ার যাবতীয় শাহওয়াত ওই সমস্ত শাহওয়াতগুলি খায়সাতগুলি তার সামনে সুন্দরভাবে এই সময় এগুলাকে বর্জন করে এই লোকটা আল্লাহ পাকের হুকুম পালন করতে যখন যাবে তখন ওই জিনিসগুলি কাটার মতো তাকে আঘাত করতে থাকে কষ্টদায়ক জিনিসের মতো তাকে আঘাত করতে থাকবে তো সে কাটাকে সেদ করবে কখন যখন সে এগুলার তাড়নার থেকে নিজকে বাঁচাইয়া আল্লাহ পাকের হুকুম যখন সে পালন করে ফেলল সে কাটাকে সেদ করে তার মঞ্জিল মকসুদের দিকে রওনা দিল চোখের নজর এইভাবে শরীয়তের হাকামাত এই যে রমজান চলে আসতেছে এটা সিজনালি আবাদত বৎসরে এক মাস এগারো মাস যেই লোকটা যাবতীয় স্বাদ মজা সবকিছু ভোগ করল এই লোকটা যেই লোকটা এক মাস আল্লাহ রব্বুল জাতের জন্য নিজকে নিবেদিত করতে পারল না সেই লোকটা নিশ্চয়ই সে কাটাকে স্যাদ করতে পারে নাই সে তার খাহেসাতের মধ্যে লিপ্ত হয়ে গেছে যেহেতু সে তার কাটা সেদ করতে পারে নাই সে তার মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছাও তার জন্য দুষ্কর আর মঞ্জিলে মকসুদ হল আল্লাহ পাকের জান্নাত যেটাকে আল্লাহ বেষ্টনী দিয়ে রাখছেন এগুলি দিয়ে শরীয়তের হকাম রাস্তায় চলতেছি জামানার গর্দেশে এখন এই মাসালাটা তো আজ নয় কোরআন শরীফ আয়াত নাজিল হয়েছে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে তখন আল্লাহ পাক বলতেছেন যে মোমেনেরা তোমরা অপাত্র থেকে নিজেদের দৃষ্টিকে তোমরা নিম্নগোসর করে রাখবে সাড়ে চোদ্দশো বছর আগে তো তখনের তুলনায় আমরা দেখতে পাচ্ছি এই যুগের বর্তমান যে অবস্থাটা সৃষ্টি হয়েছে তাহলে বোঝা যাচ্ছে ওই যুগের মধ্যে ব্যাপরযুগী তেমনটা ছিলই না বলতে চলে আমাদের জামানার থেকেই আমরা দশ বছর ২০ বছর ৩০ বছর আগের সিচুয়েশন যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারতেছি যে সমাজের মধ্যে এইভাবে মহিলাদের দৌরাত্মা ছিল না কি বলে ঠিক না তো তার থেকে এইভাবে একশো বছর আগে দুইশো বছর আগে তিনশো বছর আগে চারশো বছর আগে তো যেতে যেতে বোঝা যাচ্ছে সাড়ে চোদ্দশো বছর আগে তখনকার ব্যাপারটার অবস্থাটা এমন ছিল যেমন মনে হয় যেন সারা শহরে একটা মহিলাও যেমন বাহির হয় নাই এরকম ছিল হাল আর ওই জমানার মধ্যেও আল্লাপাক আয়াত নাজিল করেছে যে মোমেন তোমরা তোমাদের চক্ষুকে গোসর রাখো অপাত্র থেকে এখন আস্তে আস্তে আস্তে আস্তে আমাদের আমাদের জামানা পর্যন্ত আমরা কি দেখতেছি যে আমাদের চতুর পাশে এখন এইভাবে করে ব্যাপারটা আমাদের ঘরে বাহিরে রাস্তায় ঘাটে দোকানে বাজারে সর্ব জায়গার মধ্যে এমন হয়েছে আর যেটার সাথে আমরা সকলেই জড়িত ওই আয়াতটা কি শুধু ওই জমানার জন্যই সীমাবদ্ধ ছিল আল্লাহ রব্বুল আলমিন এই কথা ভালো করে জানে এমন একটা জমানা আসবে আমার বন্দা শোনো আবার পায়গাম্বারের জামানার মধ্যে ব্যাপরযোগী যদিও নাই এমন একটা সময় আসবে কোরআন যেহেতু কেয়ামত পর্যন্ত আর ওই জমানার মধ্যে মুসলমানদের মধ্যে এরকম ব্যাপরযোগী আসবে আর মুসলমানদেরকে ওই জমানায় ওই আয়াতকে মাইনা নিজের দৃষ্টিকে অপাত্র থেকে হেফাজত রাখা তাদের জন্য ফরজ তাহলে ওই জামানার জন্য নয় শুধু এটা কোরআন যেহেতু কেয়ামত পর্যন্ত আয়াত তার হুকুমও কেয়ামত পর্যন্ত এখন প্রত্যেকটা ইমানদার নিজের হালাতের উপরে একটু চিন্তা করি যে এই এই একটা মাসালার মধ্যে আসলে আমার ইমানের পাওয়ার কত আমি নিজে বুঝব এই জামানার মধ্যে নামাজের পাওয়ার দেখলাম রোজার পাওয়ার দেখলাম হজের পাওয়ার দেখলাম জাকাতের পাওয়ারও দেখলাম এই পাওয়ারটার ব্যাপারে যখন এসে যাচাই শুরু হবে তখন আমার ইমানের পাওয়ার কতটুকু আমি নিজেই এর করে সাক্ষী দিব নামাজ পড়া ফরজ আর পর্দা করা নফল কি বলেন পর্দা করা ফরজ শুধু হাইসিয়তের ফরক অবস্থার পার্থক্য নতুবা ওইটাও ফরজ এটাও ফরজ তাহলে নামাজের ফরজ তরক করলে যদি এত গুণা হয় এত শাস্তি হয় পর্দার ফরজকে তরক করলে শাস্তি কি হবে নিশ্চয়ই নামাজের তরক করার শাস্তিটা আমার দিলের মধ্যে আছে পর্দার হুকুম তরক করলে কি শাস্তি হবে এটা আমার দিলের মধ্যে নাই দুইটাকে আমি ভাগ করে ফেলছি ভাগ করতে করতে সে নামাজ পড়তেছে এবং যাবতীয় এই ফরজকে লঙ্ঘন করে চলছে হালাল রিজিকের জন্য অন্বেষণ করা হালাল রিজিক নিজের পেটে দেওয়া প্রত্যেকটা ইমানদারের জন্য ফরজ না হারাম রিজিক কামাই করা ফরজ কোনটা হালাল রিজিক হালাল রিজিক অনেক সময় হালাল জিনিসটা এটাও হারামে পরিণত হয়ে যায় কিছু আনুষঙ্গিক কারণে যেমন ব্যবসা আপনার টাকা পয়সা হালাল মাল কিনে আনছেন হালাল পয়সা দিয়ে মালটাও হালাল কিন্তু ব্যবসা করতে যাইয়া সেখানে আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন অথবা খারাপ মাল ভালো মালের মধ্যে পার্থক্য করার নাই খারাপকে ভালোর সাথে সম্পৃক্ত করে আপনি কাস্টমারকে ধোকা দিয়া বেচা করলেন আপনার পয়সাটাও বৈধ ছিল আপনার মাল যেটা খরিদ করে আনছেন এটাও হালাল মাল ছিল কিন্তু এই জিনিসে আপনার ওই হালালটাকে হারামে পরিণত করেছে এটাও বুঝতে হবে শুধু হারাম হারাম যে শুধু কেবল সুদ মিশ্রিত টাকাটাই শুধু হারাম তা নয় হালাল বস্তুও হারামে পরিণত হয় ব্যবহারের ব্যতিক্রমের কারণে যেমন রসুল পাক সাল্লাহ আলহি দোকানের সামনে দিয়া বাজারের পাশে দিয়া যাচ্ছে একজন সাহাবি কিছু জব গেও বস্তার মধ্যে ভরে বাজারের মধ্যে রাখা হয়েছে আল্লাহর পায়গাম্বর বাজারের সামনে দিয়া যায় ইচ্ছা করে তার মোবারক হাত ওই বস্তার ভিতরে ঢুকাই দিলেন বস্তার ভিতরে ঢুকাই দেওয়ার পরে হাত বাহির করে আল্লাহ রসুল বলতেছেন সাহাবি বস্তার উপরের অংশের মাল আর ভিতরের মালের মধ্যে পার্থক্য হাদিসের মধ্যে পেয়ারা নবী সালাম নিজে পরীক্ষা করছে উপরের মালগুলি শুকনা ভিজর ভিতরের মালগুলি ভিজা রসুল বললেন যারা ব্যবসার মধ্যে এরকম ধোকাবাজি করবে ফালাইসে মিন্না আছে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় কি হলো আপনার হয়তো খরিদা টাকাটা ভালোই ছিল ব্যবসার মালটাও ভালো আনছেন এতটুকু করার কারণে ব্যবসার মালটা কি হলো হারামে তাহলে হালাল উপার্জনের দ্বারা নিজের উদরকে ভরা ব্যবসার মধ্যে আপনি একটু মিথ্যা কথা মিলিয়ে দিলেন যে মিথ্যাটা সমস্ত গুনার মা বলছেন আল্লাহ রসুল কথায় কথায় মিথ্যা বলে ফেলছি এটা কোনো ব্যাপারই নয় কিন্তু আপনার ব্যবসাটা হালাল ব্যবসাটাকে আপনি এটার কামাইয়ের মধ্যে হারামে পরিণত করলেন তাহলে এটা আল্লাহ রসুল যে বলছেন জান্নাতে যাওয়ার জন্য তোমাকে সত্যবাদী হতে হবে যে ব্যবসায়ীদের জন্য সত্যবাদী টাইটেল দেওয়া হলো এই ওলারা জান্নাতে যাবে তাহলে নিশ্চয়ই ওই জান্নাতে যাওয়ার জন্য এই সমস্ত জিনিসগুলি দ্বারা বেষ্টনী দেওয়া হয়েছে এখন এই বেষ্টনীগুলি এই কাটার ঘাইগুলি খেয়ে নিজকে কষ্ট করে এই ব্যবসা যদি হালালভাবে করতে হয় কাটার ঘাই খাওয়া লাগবে না হাজারো কাটার গায়ে খাওয়া লাগবে মন তাকে বলবে যে এটার সাথে খারাপ মিশ্রিত করো শুকনা ভিজা একসাথে মিলাও খারাপ মন্দ একসাথে মিলাও ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলের সম্পর্কে যেটা হয়তো অনেকে শুনেছি আমরা বিক্রেতাওয়ালাকে তাকে অর্ডার দিয়ে গেছে যে তোমার এই মালের মধ্যেই যে খারাপ যেটা আছে এটা সামনে রাখা এই মালগুলি বিক্রি করবে প্রায় চল্লিশ হাজার দেড়হামের মতো মাল বিক্রি করা হলো তিনি ছিল না আইসা খারাপ ভালো একসাথে মিলিয়ে দাম ওনাকে দিলেন উনি বললেন যে তুমি খারাপ মালটার কথা কি ওই কাস্টমারকে জানাই দিছিলাম বলে না জানাইনি ইমামে আজম আবু হানিবা রহমতুল্লাহ আলী বলেন এই মালটা এই পয়সাটা আমার জন্য হালাল নয় এটা সম্পূর্ণ তিনি সৎকা করে দিলেন ইমাম আজম আবু হানিফা এখন হাজি সাহ গাজী আমরা সবাই আলেম সাহ হুজুর সাহ মহাদ্দেশ সাহ হতে পারি কিন্তু এইভাবে অবস্থার ভিতরে আবার চক্ষু আমি বেগানার থেকে ফিরাতে পারি নাই বেগানা দেখলে আমার কাছে মজা লাগে স্বাদ লাগে শেষা লাগে তাহলে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য এই কাটাকে এইভাবে করে রাখছে খবরদার বন্দা অন্তরকে বারবার করে আল্লাহর ভয় ঢুকাইয়ে দাও একবার নজর তোমার চলে আসছে দ্বিতীয়বার নজর সেখানে উঠাইবা না দুনিয়ার কেউ জানুক আর না জানুক আমার আল্লাহ পাক তোমার সবকিছু জানে এতটুকু খাসিয়াত এতটুকু ভয় যদি অন্তরের মধ্যে আইসা এর থেকে বাঁচতে না পারলাম তাহলে আমার জান্নাতে যাওয়ার জন্য যেটা আমাকে কাটার খাই খাইতে বলা হয়েছিল আমি খাই খাইলাম না আমি কাটার সাথে আপোষ করে ফেললাম হারাম ব্যবসার সাথে আপোষ করে ফেললাম এইভাবে মামেলাত মহাসারাত আল্লাহ আকবর রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ ফরমান ওম্মতেরা পিছনে পিছনে যেরকম ভাবে একটা মুসলমান আরেকটা মুসলমানের ইজ্জত রক্ষা করা তার জন্য ফরজ কোন মুসলমানের দ্বারা আরেকজন মুসলমানের ইজ্জত যেন নষ্ট না হয় হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন মনে রাখবা কোন একটা মানুষ যদি বাইতুল্লাহ ঘরকে ভেঙে ফেলে বাইতুল্লাহ ঘর আল্লাহ না করুক কোন জালেম যদি ভেঙে ফেলে এই লোকটার যতটুকু গুণা হবে কোন মুসলমানদের ইজ্জত রক্ষা করলে তার থেকে হাজার গুণে বেশি গুণা হবে অত ইজ্জুমান্তাসা অত দিল্লুমান্তাসা এই জায়গার মধ্যে আইসা আল্লাহ পাক বলতেছেন ওয়ালিল্লাহ ইজ্জত ওয়ালে রসুলিহি ওয়ালিল মুমিনী আল্লাহ রাবুল আলামিন বলেন ইজ্জতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক রসুল সে ইজ্জত পাবে কারা মুসলমানের এর জন্য মুসলমানদের ব্যাপারেও বলছে যে একজন মুসলমান আরেকজন মুসলমানের ইজ্জত নষ্ট করলে সে যেন আল্লাহ পাকের বাইতুল্লাহকে ভেঙে ফেলল বলেন তো আমরা এই অবস্থার ভিতরে কতটুকু হাফাত বিল মাকারিহি জান্নাতকে এরকম জিনিস দ্বারা ঢেকে দেওয়া হয়েছে এগুলার কাটার ঘাই সহ্য করতে হবে কষ্ট হইতেছে কষ্ট হইতেছে এটার উপরে চলা এটার উপরে চলা আমার খুব কষ্ট হইতেছে ওয়াইলুল্লিকুল্লি হুমাজাতিল লুমাজা সুরে হুমাজা খুলে দেখেন প্রথম তফসির খুলে দেখেন একজন মানুষের পিছনে পিছনে তার গিবত বদনাম করা যেরকম গুণা আমরা অনেক সময় মাঝে মধ্যে বলে থাকি আমি পিছনে বলি নাই পরে সামনে পাইছিলাম একেবারে জীবনের মতো ধুইয়া দিছি এই শব্দটা আছে না আমাদের মধ্যে যা বলার সামনে সামনে বলছি পিছনে বলি নাই শরীয়তে এটা হারাম খোলেন তফসির খোলেন তার সামনে যে আপনি এত দাপট দেখাইয়া একজন কি একজন মুসলমানকে তাকে এইভাবে করে তার হ্যাতকে হুরমত করলেন তার ইজ্জতকে আপনি নষ্ট করলেন কিসের কারণে আপনার মধ্যে অহংকারের কারণে তার তুলনায় আপনার শক্তি বেশি আপনার দাপট বেশি ক্ষমতা বেশি এই কারণে আপনি এই লোকটাকে লান তান তুচ্ছ করে করে সেই লোকটা ওই সমাজের মধ্যে ওই ওই অবস্থার ভিতরে মাথা নিচু করে কোন রকম করে সেইখান থেকে পার পেরে চলে গেছে তার অন্তরটা ভেঙে চৌচির হয়ে গেছে আল্লাহ পাক আমার বাইতুল্লাহকে ভাঙলে যা কষ্ট আমার এই ইমানদারের অন্তরকে ভাঙছ তার থেকে বেশি গুণা হবে তোমার ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা হুমাজা আর লুমাজা দুইটা শব্দের তফসির খুলে দেখেন পিছনে যেরকম বদনামি করা যেরকম গুণা অনেকে বলে যে সামনাসামনি বললাম তো কোনো গুণা নাই কিন্তু সামনাসামনিও এতটুকু কথা বলা গুণা হবে যে দ্বারা এই লোকটা নির্দোষ সেই লোকটার অন্তর আঘাতে চৌচির হয়ে যায় এরকম জবান দারাজি এটাও হারাম এখন এইভাবে ধাপে ধাপে যদি আমরা একটা একটা করে যদি আমার মামেলাতকে আমি শুরু করতে থাকি দেখা যাবে যে জান্নাতকে যে আল্লাহ রসুল বলছেন আমি এই সমস্ত জিনিসগুলি যারা বেষ্টনী দিয়ে রাখা হয়েছে এগুলি জীবনে এগুলার উপরে টিকে থাকার জন্য তোমাকে এত কষ্ট এত কষ্ট করা লাগবে যেমন কাটা দ্বারা বস্তুর ঘাই তোমাকে খাইতে এরকম কষ্ট সহ্য করবা আর এগুলি সব কিছু করার পরে তারপরে যখন তুমি সামনের দিকে রওনা দিবা এবার আল্লাহ রসুল বলতেছেন তখন তোমার সামনের মধ্যে আর কিছু দেখবা না তুমি যেন এবার এক কদম দিতেছ আর দশ কদম প্রথম তোমাকে ইনভাইট করে তোমাকে ওই গন্তব্য স্থানে পৌঁছে নিয়ে যাচ্ছে এটাকে বলে হাফাত বিল মাকার আল্লাহ পাক জান্নাতকে এরকম কষ্টদায়ক বস্তু দ্বারা জান্নাতকে ঢেকে রাখা হয়েছে এখন এই কষ্টওয়ালা দুনিয়ার মধ্যে দাপটে ক্ষমতায় শক্তিতে চাই জনবল হোক অর্থের বল হোক যে কোনো বল দ্বারা আপনি আমি একজন মানুষকে ইচ্ছা করলে তাকে খুব লাংতান করলাম অন্যায়ভাবে কেস করলাম তাকে পানিশমেন্ট করার জন্য যত রকমের রাস্তা আছে আমি সেগুলি করলাম পরিণতিতে কি করলাম ক্ষতিটা কি করলাম ক্ষতি হলো আল্লাহ দুনিয়ার মধ্যে একজন কি করা যাবে আল্লাহ পাক বলতেছে কে কেয়ামতের ময়দানে তো আমি ইনসাফওয়ালা আমার কাছে একটা চুল পরিমাণ বেশকম হবে না প্রত্যেকটা মুসলমান ভাই যদি আমি এই কথা মনে করি যে আমাকে এই জন্য আমি একদিন এক জুমায় বলছিলাম রসুল পাক সাল্লাহ সাল্লাম হজরত আনাস রাজি আল্লাহ তালুকে লক্ষ্য করে বলছে আনাস কামতের ময়দানে উত্তম চরিত্রওয়ালাকে আল্লাহ পাক যে পুরস্কার দিবে নামাজ রোজা ইবাদত বন্দিগিওয়ালাও তার সমতুল্য পৌঁছতে পারবে না উত্তম চরিত্রওয়ালা তাকে আল্লাহ এত পুরস্কার দিবে এই উত্তম চরিত্রটা অর্জন করা কষ্ট না কষ্ট না ভাইরা এত কষ্ট এত কষ্ট বলা সহজ করা হাজারো কষ্ট জীবন শেষ হয়ে যাবে কিন্তু এর উপরে উঠা এই জন্য রেসুল পাক সাল্লাহ সাল্লাম বললেন যে জান্নাতকে এইভাবে বেষ্টনী দেওয়া হয়েছে এখন আমার জীবনে যখন আল্লাহ পাক আমার কাছে যখন এইভাবে যাবে তুমি তো জান্নাতে যাইতে চাইতেছ আমি তো তোমাদেরকে ঘোষণা দিছি সারে আউ তোমরা দৌড়াইতে থাকো আল্লাহ দৌড়াইতে থাকবা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন হ্যাঁ এই অবস্থায় কাটার ঘাই খেতে খেতে তোমার শরীরটা জখমি হয়ে গেছে এই জখমির দ্বারা উদ্দেশ্য হইল অনিচ্ছাকৃত কিছু গুণা তোমার হয়ে গেছে অসারি জান্নাতিন আর দুহা কার ইসলামাবাদ তুমি এইভাবে দৌড়াইতেছ যখন আল্লাহ আকবর যখন তুমি জান্নাতের দিকে তোমাকে আল্লাহ পাক দৌড়াইতে বলছে যখন তুমি সেদিকে দৌড়াইতেছো এই দৌড়াইতে যায়া হাজারো কাটার ঘাই তোমার শরীরের তাকে জর্জরিত করে ফেলছে এই অবস্থায় তোমার শরীর ক্ষত বিক্ষত অর্থাৎ তোমার শরীরের মধ্যে অনিচ্ছা কিছু কিছু গুণা জড়িয়ে গেছে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তখন তোমার অবস্থা দেখে তোমার এই সম্পূর্ণ গুণাগুলি মাফ করে যদি তুমি এই যে কাটার ঘাই খাইতে যাচ্ছ আর শরীরকে জখমি করে ফেলছ তোমাকে তোমাকে সুস্থ করার জন্য তোমার এই শরীরটাকে সুস্থ করার জন্য আমি তোমাকে ওই দিকে যাইতে বলছিলাম তুমি যাইতেছো যাইতে যাইতে আসো ইলা মাঘ ফেরাতিন আমি রব্বুল ইজাতের মাঘ ফেরাতের দিকে আসো আর ওই জান্নাতের দিকে তোমাকে আহ্বান করা হচ্ছে যে জান্নাতটার চড়াই বলে যে আসমান এবং জমিন যত বড় বড় যে এরকম জান্নাতটা এত প্রশস্ত ওই জান্নাতের দিকে সাত আসমান সাত জমিনকে একত্রিত করলে যত বড় হবে ওই জান্নাতের দিকে তোমাকে দৌড়ে যেতে বলা হচ্ছে হাজরতে মুসা আল নবীন আলী সালাতাম আমি বলছিলাম আল্লামা ইবনে রাজাব হাম্বলি রহমতুল্লাহ আলাই লতায়েফ ও অজায়েফের মধ্যে হাদিসটুকু আনছেন যে দেখো মুসা আলী সালাতাম জিজ্ঞাসা করছেন যে আদনা বেহেস্তিওয়ালা একটা লোককে আল্লাহ তুমি জান্নাত কতটুকু দিবে তখন একজন জান্নাতওয়ালা সর্বশেষ তারপরে আর জান্নাতওয়ালা কেউ বাকি থাকবে না তাকে বলা হবে যে তুমি জান্নাতে যাও সেই লোক আল্লাহ পাখির কাছে দরখাস্ত করবেন যে আল্লাহ জান্নাত তো আর এখন বাকি নাই সবাই চলে গেছে প্রত্যেকে যে যে তাদের আসন দখল করেছে আমার জন্য তো আর কিছু খালি নাই আল্লাহ পাক হ্যাঁ আল্লাহর বন্দার সাথে হাসি আচ্ছা তোমার ধারণা হলো যে সবাই চলে গেছে সবাই যে জান্নাতের মধ্যে জান্নাত দখল করেছে আর জায়গা খালি নাই যেমন চেয়ার আসন তৈরি করা হয়েছে সবাই দৌড়ে এগিয়ে গিয়ে আসন তৈরি করছে পরে দুই একজন আমরা গেলাম একজন যে দেখবে যে ভাই আমি আর যাইয়া লাভ নাই কারণ সিট তো সব দখল যে দাঁড়াই থাকবো কতক্ষণ এই জন্য বলে যে চলে আসি তা আল্লাহ পাক বলে যে ঠিক আছে বন্দা মুসা আলি সাল্লাতামের সাথে আল্লাহ পাক কথোপকথন করতেছেন তুমি জান্নাত সব শেষ হয়ে গেছে আসন শেষ হয়ে গেছে আচ্ছা তোমাকে আমি বলি যদি এই সমস্ত পৃথিবীর মধ্যে যত রাজা বাদশাহ আছে মানাজিলিল মুলুক হাদিসের মধ্যে এই ব্যাপারটা বলা হচ্ছে যে তোমার জন্য আন্তাকুনা এলাকা কা মানাজিলিল মুলুকি দুনিয়া যে দুনিয়ার মধ্যে যত রাজা বাদশাহ আছে সমস্ত রাজা বাদশাদের তাদের জায়গাটা যত বড় অর্থাৎ ইশারা করেছে দুনিয়ার সাথে সমস্ত রাজা বাদশারা যে দুনিয়াটা দখল করে আছে এই দুনিয়ার মতো যদি তোমার জন্য এরকম একটা জান্নাত হয় ওই লোক এখন খুশিতে বলছে এত বড় জান্নাত সে মোটে মোটে জায়গাই পাবে না আশঙ্কা করতেছে আল্লাহ পাক বলে যে তোমার জন্য যদি এরকম একটা হয় তুমি কি রাজি সে বলে যে আল্লাহ আমি রাজি একটু পরেই আল্লাহ পাক বলেন যে অমেস্তুজালি বলে যে এটার মতো যদি আরেকটা হয় সে ইমান আরো হয়রান তিন নম্বরে যে বলে আলিক বলে এটার মতো যদি আরেকটা হয় ওই জান্নাতওয়ালা হয়রান হয়ে যাচ্ছে সে খুশিতে নাচতে শুরু করবে যে আমি মনে করেছিলাম মোটে জাগা নাই আর এখন বলতেছে আমাকে মিস্তু জালিক মিস্তু জালিক তিনবার বলা হচ্ছে চতুর্থবারে আল্লাহ সুবাহ বলতেছে আশারাতি দুনিয়া চতুর্থ নম্বরে যে আল্লাহ পাক বলে বন্দা শুধু এটুক না তোমার জন্য দুনিয়ার মতো দশটা দুনিয়ার জান্নাত তোমাকে দেওয়া হবে কার দিসামাওয়াতিওয়ালা আল্লাহ পাক যে আসমানে বলছেন এত বড় জান্নাত আদনাওয়ালাকে সর্বশেষ যে যাবে তারপরে আর কেউ বাকি থাকবে না এই জান্নাতটা যাওয়ার জন্য আল্লাহ পাক আল্লাহ রসুল এটাই বলছেন যেটাকে বেষ্টনি দেওয়া হয়েছে এই সমস্ত বস্তুগুলি এখন তাহলে জান্নাতে যাওয়ার জন্য কাটার ঘাই খাওয়াই লাগবে কি বলেন কাটার ঘাই খাওয়া লাগবে কাটার ঘাই খাইতে এখন রাজি না কাটার সাথে আপোষ করে নিলাম তাহলে হবে কি হবে পরিণতিতে ওই যে আমি আলোচনার প্রথমে বলছিলাম দুইটা ভাগ কেউ আউয়ালে দুকুল হবে কেউ প্রথমবারেই আল্লাহ পাক মাগফেরাত দান করবে জান্নাতে ঢুকে যাবে আর কেউ পানিশমেন্টের পরে ঢুকবে এই জন্য বলছিলাম যে ইমানদারের জন্য পানিশমেন্ট পাওয়ার আশা অন্তরে রাখা এটা হারাম ইমানদার কেমন করে আবার বলে যে আল্লাহ শাস্তি ভোগটুক করে হইলেও তো যাব এটা ইমানদারের কোনোদিন ধারণা হতে পারে না কারণ আল্লাহ পাকের শাস্তি খুব কঠিন ব্যাপার খুব কঠিন ব্যাপার আল্লাহ পাকের শাস্তি পাওয়ার মতো পৃথিবীতে কোনো মানুষের শক্তি আল্লাহ পাক দেয় না এত কঠিন তোমার শাস্তি তা এখন বলবো যে আল্লাহ পাক বলেন যে শাস্তির থেকে বাঁচার জন্য উপায় হলো আর বলছে যে জাহান্নামকে বেষ্টনী দেওয়া হয়েছে শাহওয়াতের দ্বারা শাহওয়াত বলতেছে খাহেসাত মনে যত কিছু চায় মনে যত কিছু চায় এই সবগুলি দ্বারা জাহান নামকে বেষ্টনী দেওয়া হয়েছে অর্থাৎ তুমি জাহান নামে যাওয়ার জন্য এই খায়সাতের মধ্যে লিপ্ত হইবা নিজের মন মতো জিন্দিগি চালাইবা আর জাহান নাম তোমার তত কাছে চলে আসবে শাহওয়াত শাহওয়াত খায়সাত ভাইরা আল্লাহ রব্বুল আলমিন তো আমাদের সবে বারাত আসতেছে মুসলমানেরা মসজিদে যাবে জাগা হয় না হবে না সমস্ত মসজিদগুলি ভালো কথা যেটা আমি গত সপ্তাহে একটু হালকা ইঙ্গিত করেছি যে সবে বরাতের ইবাদত সম্পর্কে হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায় এবং সবে বরাতে প্রথম দিন রাত্রি ইবাদত করবে এবং পরের দিন রোজা রাখবে এটা আল্লাহ রসুল বলছে কিন্তু মেয়েরাজের ইবাদতের কোনো সনদ প্রমাণ পাওয়া যায় নাই বিদায় আমরা তা করিনি সবে বরাতের ইবাদতের প্রমাণ পাওয়া যায় তবে এই প্রমাণটুকু পাওয়া যে যাচ্ছে অনুরোধ করতেছি ভাইদেরকে আফসুস লাগলো সারাটা বৎসর মসজিদে আসলেন না সারা বৎসর আল্লাহকে একটু সেজদা করলেন না একদিনও আর আপনি সবে বরাতে শুধু ক্ষমার জন্য আসলেন এটা বড় আফসুসের বিষয় পরিতাপের বিষয় এই জন্য রসুল পাক সাল্লাহ সাল্লাম আপনাকে আমাকে বলছেন যে তুমি আর কোরআনের এই আয়াতের তফসিরে আমাদেরকে এটাই বোঝানো হচ্ছে তুমি জান্নাতের দিকে দৌড়াবে দৌড়াইতে গিয়া অনিচ্ছা সত্ত্বে তোমার কিছু কাটার ঘাই চলে আসবে আর সেই কাটাওয়ালা শরীরকে আল্লাহ পাক বলেন আমি ক্ষত বিক্ষত রাখবো না আমি মাফ করে দিব এর মানি হলো আমাকে তো প্রচেষ্টা চালাইতে হবে আমি সারাটা বৎসর এক ওয়াক্ত নামাজ পড়লাম না মসজিদের সাথে আমার সম্পৃক্ত হলো না সারা বছরের মধ্যে একদিনও মসজিদে আসছি কিনা প্রমাণ নাই বড় আফসুসের বিষয় এরকম হাজারো মুসলমান সবে বারাতে মসজিদে জাগা নিয়ে বসবে বড় আফসুস লাগে আফসুস লাগে আরে পুরস্কার তো মাল যে খরিদ করবে হ্যাঁ বাজারে বাজার গেছে আগের দিনে তো এরকম আছিল এখনকার সময় নাই হ্যাঁ গ্রাম দেশে ওরকম দলীয় বোতল ছিল বোতলের নিচি দিয়া ছিল সিদ্রি বোতলগুলা নিচি দিয়া এরকম সিদ্রি ছিল উপরের দিকে উঠানো এটা একটা ডিজাইন তখন করছে তো বাজারে গেছে খরিদ করছে কেরোসিনের কেজি বা তেলের কেজি হলো তার তখন সেই দশ পয়সা এক কেজি তেল খরিদ করতেছে লইয়া বলতেছে তো তেল নিলে আগের দিনে এখন দেয় কিনা জানি না এখন তো আর আমরা তেল দোকানে যাই না তেল হোক কিছু হোক একটু ফাও দিত ফাও মানে শিশিটার মধ্যে পরে আবার একটু দিয়ে দিবে বা যে কোনো জিনিস সদাই করলে আবার একটু ফাও দেয় যেটা বিনিময় ছাড়া তো এখন ওই লোক বলতেছে যে তো আমি তো যা আধা কেজি নিলাম আধা কেজি আমার বোতল ভরে গেল এখন ফাও নিব কোথায় সে বলতেছে ভাই ফাও তো নেওয়া তো তুমি নাও তুমি জাগা দাও আমি তোমাকে ফাওটা দিব তো সে খুশিতে বাঘ বাঘ হয়ে গেছে ওই বোতলের মুখ বন্ধ করতে মনে নেই আর তখনকার সময় এই কচু পাতা কলা পাতা বিভিন্ন পাতা দিয়েই ওই শিশিটার মুখ বন্ধ করা হতো এত সুন্দর ডিজাইনের বন্ধ করার সিস্টেম কমে ছিল এক বোতল দিয়েই চলছে পাঁচ বছর দশ বছর ঘরের মধ্যে তো সেই অবস্থায় খুশিতে বলে যে আমার ফাওটা নেওয়ার জন্য এই যে পিছন দিয়া জায়গা আছে বোতলের তলে দিয়া জায়গা আছে উহুত করছে ফাওটা নিবে কারণ ফাও নিচে যাইয়া এখন করছে উফুর্তি করছে পরে আসলটা সব করে গেছে এখন জিব্বাত কামড় দিয়া ভাই এটা কি বলে ভাই আমার তো কোনো দোষ নেই তুমি ফাও নিতেছ তুমি ফাও নিতে যাইয়া তুমি আসল শেষ করে দিলা এখন বলে যে আমি কি করে বাড়ি যাবো আমি ফাও নিয়ে কি করব। বলে যতই চিন্তা করো কান্দো আর কোন আমার দোষ নেই আরে ফাও তো আসলটা ঠিক রাইখা তারপরে ফাও নাকি শুধু ফাওতেই চলবে এখন আমাদের মুসলমানদের হালাত বড় আফসুস সারা বৎসর এক ওয়াক্ত নামাজ পড়লেন না রমজান মাস আসতেছে সবে বরাত আসলো সবে বরাতের পরে পনেরো দিন পরে রমজান আসলো একটা রোজা রাখলেন না পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে একটা ওয়াক্ত নামাজ পড়লেন না বছরের পর বছর চলে যাচ্ছে আপনি ওই সবে বরাতের ফাও মাগ ফেরাত নেওয়ার জন্য দৌড়ে আইসা সবার কাতা আগে কাতার দখল করে বসছেন এটা বড় আফসুস লাগে ভাইরা বড় আফসুস লাগে বাড়ি যাইবার সময় এই ফাও নিয়ে গেলে এটা ওই বাড়ি পর্যন্ত যাইতে এই ফাও শেষ আসল এই জন্য আল্লাহ সুবাহ আরে মাগ এই সবে বারাতে তো মাগ ফেরাত ওই সমস্ত লোকদেরকে দেওয়া হবে বিশেষ করে যারা সারা বছর ইবাদত করতে যে এক কাটার ঘাই খাইতে খাইতে শরীরটাকে জখমি করে ফেলছে অর্থাৎ অনিচ্ছাকৃত এই শরীর উপরে চলার জন্য নিজের জীবনে কত কাটার ঘাই খাইলাম অনিচ্ছাকৃত এই সমস্ত ঘাইগুলি আমাকে জর্জরিত করে ফেলছে আল্লাহ পাক বলে আসো তুমি সবে কদরের রাত্রে আসো ইবাদত করো তোমাকে আমি জখমিগুলাকে সব সুন্দর করে হ্যাঁ এটাকে চাঙ্গা করে সুস্থ বানাইয়া তোমাকে বাড়ি ফিরাও অর্থাৎ তোমার গুণাগুলি মাপ এখন আমরা কেউই কাটার ঘাই খাইতে রাজি না শুধু ফাও মাগ ফেরাত নিতে আসে গত সপ্তাহে বলছিলাম শিরিক ওয়ালাকে আল্লাহ মাফ করবে না এবং হাদিসের মধ্যে স্পষ্ট বলেন রসুল পাক সাল্লাম ফরমান যে এইভাবে করে একজন মুসলমান আর একজন মুসলমানের ভিতরে আল্লাহ রসুল বলেন ইয়া আনাস তুমি ঘুম থেকে কুম মিনান নাওম তুমি ঘুম থেকে এইভাবে উঠো লা তাকুন কালবাকা বিশ্বুল্লে আহাত যে তোমার অন্তরে কোনো মুসলমানের জন্য কোনো হিংসা নাই এইভাবে তুমি ঘুম থেকে উঠো তোমার এইভাবে তুমি ঘুম থেকে উঠার দ্বারা তোমার চরিত্রটা এত সুন্দর হবে আর এর বিনিময়ে তুমি আল্লাহ পাকের কাছে জান্নাত পাই এর জন্য বলতেছিলাম যে ভাইরা কোনো ফায়দা নাই কোনো লাভ নাই আল্লাহ রসুল বলতেছেন যাদের মধ্যে এরকম দুইজন মুসলমানের মধ্যে এই হালাত থাকবে স্পষ্ট হাদিস প্রমাণ দেখাই দিব আপনাদেরকে আল্লাহ রসুল বলেন তারা এই সবে বরাতে ক্ষমা পাবে না কত বড় কঠিনতম কথা কত কঠিনতম কথা রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে যে সুযোগটুকু দিচ্ছেন এখন যে আলোকসজ্জা তো শুরু হয়ে গেছে বিভিন্ন মসজিদে এখন থেকেই আলোকসজ্জা শুরু হয়ে গেছে কারণ সবে কদর আসতে আরো দুই দিন বাকি এখন থেকে আলো শুরু হয়ে গেছে মসজিদের মিনারায় সবে কদর ঠিক সবে বরাত ঠিক মতো আদায় করে এদেরকে আলোকিত করে দিচ্ছে ওরা আফসুস লাগে মুসলমান কাজের মধ্যে নাই আকাজের মধ্যে সময় ব্যয় করার মধ্যে ওস্তাদ হয়ে গেছে যেটা কাজ ওইটাকে কাজ বানায় নাই এই জন্য মুসলমানের এখন এই সমস্ত কথা কে কাকে বলবে কে কাকে বুঝাবে কেউ কারো কথা শোনে না কেউ কারো কথা শুনবে না তাই আমরা খেয়াল করব যেটা আমি বলছিলাম যে আমরা এইভাবে করে আমাদের এখানে আলোকসজ্জা মসজিদে হবে না তারপরেও আমরা করি না আশপাশে এখন মহল্লাওয়ালারা করে বেশিতেই বেশি মুসল্লিরা চলাচল করবে এই জন্য কিছু পাইপ লাইট দিয়ে দিতে পারে আলো হওয়ার জন্য এতটুকু কিন্তু সাজসজ্জা এই যে এটার মধ্যে যে পয়সাটুকু ব্যয় হচ্ছে এই পয়সাটুকুর দুই পয়সার স্বভাব হবে না আধা পয়সার স্বভাব নাই কিন্তু মাঝখানে ইবাদত মনে করে আপনি এমন একটা কাজ করলেন এটা বেদাত রসুলে পাক সাল্লাহ আলাইসাল্লামের সৎ ফরমান যে কেয়ামতের অবস্থা ওম্মদের আমার হালাত এরকম হবে যারা মুসলমানদের আমার রসুলের তরিকাকে বাদ দিয়া তারা ইহুদি নাসারাদের সমস্ত তরিকা তাদের মধ্যে এমনভাবে পালন করবে যেমন ইহুদির কদম যেখানে পড়বে আমার মুসলমান উম্মদের কদম সেখানে নিয়ে ফেলবে রসুল বলতেছেন ঠিক প্রতিদ্বন্দ্বী তাদের সাথে এরকম হবে ওরা যেইভাবে যেইভাবে দুনিয়ার মধ্যে আগাইতেছে আমার উন্মতেরা ওই ধারায় তাদের সাথে আগাইতে থাকে সেই জন্য আফসুসের বিষয় আমরা শিরিক থেকে বাঁচি গুণার থেকে বাঁচার চেষ্টা করি গিবত থেকে বাঁচব এবং আল্লাহ সুবাহান আলার কাছে নিজের গুনার জন্য আল্লাহ পাকের কাছে মাপ চাব নিজের দোষকে সবসময় দেখব আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনি বলতেন আইবে খোদেরা বদনাবি নদার জাহা আইবে খোদেরা বদনাবি নদার জাহা বাসদন্দর জুস্তানে আইবে কাসা আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলী বলতেছেন যে দুনিয়ার মধ্যে যেই লোক নিজের দোষ দেখার জন্য অভ্যস্ত নয় সেই লোক মানুষের দোষ তালাশ করে বেড়াবে যে নিজের দোষ দেখতে পারে না তাকে একটা কাজ দিতে হবে তো সেই কাজটা সে কি সে মানুষের দোষ তালাশ করে বেড়ায় এই জন্য আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ বলেন আইবে খোদেরা বদনাবি নদার জাহা যে দুনিয়ার মধ্যে নিজের দোষ দেখলো না তো সে একটা সময়টা তার কাটতে হবে না তার সময়টা কাটবে কি সে মানুষের দোষের পিছনে চলতে থাকবে তার হায়াত বরবাদ হয়ে যাবে হায়াত বরবাদ হয়ে যাবে কারণ আরেকজনের দোষ বললে আমার আমল নামার থেকে আমার স্বভাবগুলি ওর আমল নামায় চলে যাবে খোদার কসম খুলি দেখেন সুরে হুজরাতের মধ্যে আমি আপনার দোষ যদি বলি আপনার কোনো ক্ষতি হলো না বরং আপনি লাভবান কি লাভ ক্ষতি হলো আমার ন্যাক আমলগুলি কাইটা আপনার আমল নামা চলে যাবে আপনার গুণাগুলি আমার আমল নামা চলে আসবে এই জন্য ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি হ্যাঁ মাঝে মধ্যে বলতেন কেউ যদি আমার বদনাম করেছে খবর পাইছেন উনি বলেছেন তার বাসায় মিষ্টি পাঠিয়ে দেবো কারণ সে আমার বহুত বড় মোহসেন সে আমার বহুত বড় এহসান করেছে সে আমার গুণাগুলি মাফ করার ব্যবস্থা করতেছে এই জন্য আল্লাহ সুবাহ কোনো লাভ নাই কোনো ফায়দা নাই আরেকজনের দোষ বলবো সময় তো নষ্ট হলো কিন্তু নিজের আমল বরবাদ করলাম এই জন্য আল্লাহ পাকের কাছে করি তাওবা করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে গুণা থেকে বাঁচে শরীয়তের যে কাটাগুলির কথা আল্লাহ রসুল বলছেন প্রয়োজন বোধে কাটার ঘাই খাবো শরীরকে জখমি বানাবো তারপরও ওই সারি ওইলা মাগফরাতিন ও জান্নাতিন আর গুহাকার ইসলামাওয়াত আরত ওইদাতিল মোত্তাকিন যে আল্লাহ পাক বলছেন মোত্তাকিদের জন্য যে জান্নাত রাখছেন আল্লাহ পাক যেন এই কাটার ঘাই খাওয়াইয়া হলেও আমাদেরকে ওই জান্নাতে প্রথমবারে ঢুকবার তৌফিক দান করেন